আবু বকর রদেলাহ তাল্লাহ্ন হতে বর্ণিত তিনি বলেন মোহাম্মদ সাল্লাহ সাল্লাম এর পরিবার পরিজনের প্রতি তোমরা অধিক সম্মান প্রদর্শন করবে